নাস্তিক দালাল মুরতাদ সমূলে হয়ে যাবে বরবাদ নাস্তিক দালাল মুরতাদ সমূলে হয়ে যাবে বরবাদ প্রতিরোধের শপথ নিলাম প্রয়োজনে রক্ত দিলাম প্রতিরোধের শপথ নিলাম প্রয়োজনে রক্ত দিলাম থামবে না থামবে না এ মিশন যতদিন হব না সফল কাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম নাস্তিক দালাল মুরতাদ সমূলে হয়ে যাবে বরবাদ নাস্তিক দালাল মুরতাদ সমূলে হয়ে যাবে বরবাদ প্রতিরোধের শপথ নিলাম প্রয়োজনে রক্ত দিলাম থামবে না থামবে না এ মিশন যতদিন হব না সফল কাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম খোদাদ্রোহী নাস্তিক হয়ে যাবে ধ্বংস যেভাবে হয়েছিল নমরুদের বংশ তাদেরকে ইন্দন দিচ্ছে যারা সময়ের ব্যবধানে হবে দেশ ছাড়া খোদাদ্রোহী নাস্তিক হয়ে যাবে ধ্বংস যেভাবে হয়েছিল নমরুদের বংশ তাদেরকে ইন্দন দিচ্ছে যারা সময়ের ব্যবধানে হবে দেশ ছাড়া ফেরাউনের মতো তাদের ফেরাউনের মতো তাদের লেখা হবে না প্রতিরোধের শপথ নিলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম নাস্তিক দালাল মুরতাদ সমলে হয়ে যাবে বরবাদ নাস্তিক দালাল মুরতাদ সমলে হয়ে যাবে বরবাদ প্রতিরোধের শপথ নিলাম প্রয়োজনে রক্ত দিলাম থামবে না থামবে না এ মিশন যতদিন হব না সফল কাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম জীবনের ঊর্ধ্বে রাসুলের ইসলাম স্থান সইব না সইব না তার কোনো অপমান ইসলামে যদি আসে কোনো আঘাত মোমিন হলে সে করবে প্রতিবাদ জীবনের উর্ধে রাসুলের স্থান সইব না সইব না তার কোনো অপমান ইসলামে যদি আসে কোনো আঘাত মোমিল হলে সে করবে প্রতিবাদ না হলে তার বেঁচে থাকার না হলে তার বেঁচে থাকা আছে কি কোনো দাম প্রতিরোধের শপথ নিলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম নাস্তিক দালাল মুরতাজ সমূলে হয়ে যাবে বরবাদ নাস্তিক দালাল মুরতাদ সমলে হয়ে যাবে বরবাদ প্রতিরোধের শপথ নিলাম প্রয়োজনে রক্ত দিলাম প্রতিরোধের শপথ নিলাম প্রয়োজনে রক্ত দিলাম থামবে না থামবে না এ মিশন যতদিন হব না সফল কাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজত ইসলাম আমরা হেফাজত ইসলাম আমরা হেফাজত ইসলাম আমরা হেফাজত ইসলাম আমরা হেফাজত ইসলাম আমরা হেফাজত ইসলাম আমরা হেফাজত ইসলাম আমরা হেফাজত ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম আমরা হেফাজতে ইসলাম